সেটা হতে পারে ইমাম তিনি আজান দিতে পারবেন কিনা এ ব্যাপারেও মতামত রয়েছে তবে মনে রাখতে হবে যিনি আজান দেবেন তিনি যদি একামাত দিয়ে ইমামতি করান সেটাও জায়েজ রয়েছে মোট কথা বিষয়টা আমাদের কাছে জটিল কিছু না আমরা জটিল করে না আনি ইমাম যিনি তিনি আজান দিয়ে নামাজ পড়াতে পারেন অথবা মোয়াজ্জিন তিনি আজান দিলেন আরেকজনে কামাত দিলেন বা তিনি আজান দিয়ে মোয়াজ্জিনে কামাত দিলেন এই যে ব্যাপারগুলি বিষয়টা অত্যন্ত আমাদের কাছে সহজ আমরা যেন কঠিন না করিনি এটা আমাদের মনে রাখতে হবে এরপরে যে হাদিস আমাদের কাছে আসছে আল্লাহ নবী আলিসাল্লাম থেকে আনাস বিন মালিক রাজি আল্লাহ তালু বলেন আজান এবং একামাতের মধ্যে দোয়া আল্লাহ রব্বুল আলমিন ফেরত দেন না বরং কবুল করে নেন তাহলে আজান হয়ে গেল এরপরে একামাত হবে এর মধ্যবর্তী সময়টা এর মধ্যবর্তী সময়টা আল্লাহ নবী বলেন দোয়া কবুলের সময় এই সময় আল্লাহ দোয়া ফেরত দেন না তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে মোয়াজ্জিনের আজান শুনে যেমন আমরা দোয়া বলবো আজানের প্রতিধ্বনি করে এরপরে আমরা আল্লাহর কাছে অতিরিক্ত দোয়াও করতে পারি আর এই জন্য হাত উঠাতে হবে এমন কোনো শর্ত নেই আমরা আল্লাহর কাছে দোয়া করলে আজান এবং একামতের মধ্যে দোয়া কবুলের যেহেতু একটু সুন্দর সময় এটা যেন আমরা এর চান্স যেন না হারাই এর সুযোগ যেন আমরা না হারাই আমরা যেন মাহরুম না হই বরং এ সময়ে আমরা আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করব। এজন্যে কেউ কেউ বলেছেন যে আজানের পরে অন্য নামাজ বা সালাত আদায় করার আগে এই দোয়াটা হতে হবে কেউ যদি আজান হয়ে গেল দোয়াটা পরে পরে সালাত শুরু করে দিলেন নফল বা সুন্দর সালাত তাহলে এই সময়টা যেন শেষ হয়ে গেল এখানে হাদিসে কিন্তু শুধু আজান একামাতের মধ্যে বলা হয়েছে একামত তো সাধারণত সুন্দর টুন্দর পড়ার পরেই হয়ে থাকে এখানে আমরা খেয়াল রাখব এই সুন্দর সময়টাতে আমাদের প্রিয়জনীয় জীবনের আমরা দোয়া করব। আমরা আজানের পরে আমাদের যে প্রিয়জন সেই দোয়াগুলি আমরা আল্লাহর কাছে চাই নেব এমন যেন না হয় আমাদের সে দেখা যায় যে নিজেরা কোনো দোয়া না করে দোয়া না শিখে ওই ইমাম সাহেব গতানুগতিকভাবে ফরজ নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন আর সবাই আমরা যৌথভাবে খালি আমিন আমিন বলে দিব ইমাম সাহেব বললেন একটা প্রয়োজন তো আমার আর একটা এমন যদি হয় যে আমি এখন নামাজে আছি নামাজ শেষে দেখতেছি একজনের বৃষ্টি দরকার আরেকজনের হয়তো বৃষ্টি বন্ধ হওয়া দরকার দোয়া করছেন বৃষ্টি দেওয়াল্লা আর আমার কিন্তু হয়তো এমন কিছু জিনিস আছে যেটা বৃষ্টি হলে ভিজে যাবে আর আমি যদি আমিন আমিন বলি তাহলে তোমার উল্টা হয়ে গেল এমনটা হওয়া কি ঠিক হবে এই জন্য যার যা চাওয়া পাওয়া সে নিজেই মহান রব্বুল আলমিনের কাছে তুলে ধরবে এটাই তো হলো সুন্নতির নিয়ম বন্ধুগণ এ হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন আর ইবনে খোজাইমা রাহিমহল্লা হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি সহি আমরা এটা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حدلت له الشفاعة يوم القيامة أخرجه الأربعة ইমাম ইবনে হাজার আসকার রহমতুল্লাহ আলাই আজানের অধ্যায়ে জাবরুন আবদুল্লাহ থেকে হাদিস বর্ণনা করে বলেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মজ্জিনের আওয়াজ শুনে আহ্বান শুনে আজান শুনে বলবে অর্থাৎ আজান শেষ হয়ে গেলে আজানের শেষে বলবে এই দোয়াটি পড়বে আল্লাহ আনিল মাহমুদা এই দোয়াটা যে পড়বে আল্লাহ নবী আলিসাল্লাম বলেন তার জন্য আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের কেয়ামতের রোজ সুপারিশ করা সাফাত করা কি হয়ে যাবে বৈধ হয়ে যাবে সুবহান আজিম আজ আমাদের সমাজে দেখা যায় যে আজানের উত্তর দেওয়া এবং আজানের পরে দোয়া পড়া আমরা অনেক সময় কাজে ব্যস্ত থাকি অনেক সময় ঘরে রেডিও টেলিভিশন বাজে অনেক সময় আপোষের মধ্যে গল্পগুজব করে আমরা এই আজানের উত্তর দেওয়া এবং এর পরে দোয়া পড়া থেকে আমরা অনেক সময় গাফিল হয়ে যাই এটা আমাদের মোটেই ঠিক না যখনই আজান পড়া শুরু করবে টেলিভিশন টিভি বন্ধ করতে হবে আপনার কার্যক্রম বন্ধ করতে হবে আপনার লেখাপড়া বন্ধ করে এমনকি যদি আপনি কোরআনও পড়েন তাহলে সেই মুহূর্তে কোরআন পড়া বন্ধ করে আপনি এবার আজানের উত্তর দেবেন আমাদের যা বলবে তাই বলবেন হায়াল সাল্লাহ হায়াল ফালার জায়গায় কি বলবে লা হাউলা কুয়াতিল্লা বিল্লা আজান শেষ হয়ে গেলে হাদিসে এখানে যেমন একটি দোয়ার কথা এসেছে যা পড়লে রাসুল্লাহ সাল্লামের সুপারিশ হালাল হয়ে যাবে আজানের ক্ষেত্রে একাধিক দোয়া এসেছে আমরা সংক্ষিপ্তভাবে নিয়মটা জেনে নিই যখন মজিন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আমরা তার উত্তর বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন আশাহাদ আল্লাহ ইলাহিল্লাহ বলবেন তখন আমরা বলবো আশাহাদু আল্লাহ ইলাহিল্লাহ যখন বলবেন আশাহাদ আন্না মোহাম্মদ রাসুল্লাহ তখন বলবো আশাহাদ আন্না মোহাম্মদ রাসুল্লাহ যখন বলবো হাই আল্লাহ হাইল ফালা তখন বলবো লা হাউলা কোয়াতিল্লা বিল্লাহ যদি বলো আসসালাত খাইরুমিনার নাও ফজরা জানে আমরা বলবো আসসালাত খাইরুমিনার নাও এরপর আল্লাহ আকবরের জায়গায় আল্লাহ আকবর লাইলাহিল্লা জায়গা আল্লাহ এরপরে আমরা রাসুল সাহসালের প্রতি দুরুদ পাঠ করব। কারণ অন্য অন্য বর্ণে আছে রাসুলের প্রতি দুরুদ পাঠ করার কথা এরপরে অশিলার দোয়া এটাকে অশিলার দোয়া বলে এরপরে এটা পড়া আবার কোনো কোনো বর্ণে আছে যে যখন আশাহাদু আল্লাহ ইলাহিল্লাহ আশাহাদ মহাসুল্লাহ বলবে তখন বলবে আশহাদু আল্লাহ ইলাহ ইহ ও আশহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তুবিল্লাহ রব্বা অবি মোহাম্মদিন রসুলা অবিল ইসলামে দিনা এই দোয়াটা পড়ারও কথা হাদিসে এসেছে তাহলে এই হাদিসটি আশাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আশাদু মহাসুল্লাহ সময় বলতে পারে অথবা আজান শেষেও বলতে পারেন কোনো সমস্যা নেই এবং এই অশিলার দোয়াটাও পড়বে এর দ্বারা সব হবে অধিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই আজানের ধ্বনি শুনে ব্যস্ত না থেকে আওয়াজ না করে সুন্দরভাবে নীরবে আমরা আজান শুনবো এমনকি সবচেয়ে উত্তম আপনার আজান যখন আপনি শুনবেন এই অবস্থায় আপনি মসজিদে থাকা অবস্থায় শুনবেন এটাই হলো উত্তম কারণ আজান শুনে দৌড় ঝাঁপ করে গিয়ে সালাদটা কিন্তু একাগ্রতা আসে না সালাতের বাহ্যিক ওঠা বসাটা হলেও তার আত্মিক রুহটা আমাদের কাছে অনুপস্থিত থাকে এজন্যে সবচেয়ে উত্তম যখন আপনি আজান শুনবেন এ ধরনের সালফিস সালিহীন থেকে আমরা জানি যে তারা চল্লিশ বছর ধরে এমন একটা দিন যায় নাই যেরকম সাইদ উবনুল মুসাইব রাজি আল্লাহ তালন বলেন যে চল্লিশ বছরে আমি এমন একটি আজান শুনে নাই যখন আমি মসজিদের ভিতরে ছিলাম না অর্থাৎ চল্লিশ বছর যাবৎ প্রতি অক্তের সালাতের আজান তিনি মসজিদে থাকা অবস্থায় শুনেছেন সুফহান আল্লাহ আজিম কি ছিল তাদের সালাতের প্রতি আগ্রহ তো যখন মসজিদে থাকবেন তখন কিন্তু এদিক ওদিক আর ব্যস্ত থাকবে না আজান আপনার সুলিত কণ্ঠ মধুর কণ্ঠ আপনার মধ্যে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 কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কোরআনের আলো আজ সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah, wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি কাল রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় শির্ক চারদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল আলিহাসাল্লামের সুন্না পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে পাঁচ সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমার আবেদন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত মা বোনদেরকে বলবো বোনেরা মায়েরা যখন আজান হয় তখন আপনি আপনার ছেলে মেয়েকে এ আজানের উত্তর দেওয়ার প্রশিক্ষণ দেন কারণ ওই ছোট্ট কচিমণিরা সোনামণিরা যখন আজানের উত্তর দিবেন তখন কিন্তু তাদের আমল নামায় সেই সবটা লিখা হবে না বরং আপনি মা বা বাবা আপনার খাতায় লেখা হবে এই নাবালক অবস্থার ইবাদতগুলি আপনার পুঁজি হয়ে যাবে এবং এর মাধ্যমে আপনার সন্তান সুসন্তান তৈরি হবে প্রশিক্ষণ নেবে এবং যখন বয়স হয়ে যায় সন্তানের সাত বছর বয়স হয়ে গেলে বাচ্চাকে মসজিদের দিকে ছেলে সন্তান হলে যাওয়ার জন্যে নির্দেশ করা সাথে নিয়ে যাওয়া আর মেয়ে হলে মা বাড়িতে আজান শুনে তাকে উত্তর শিখিয়ে ঘরে সাথে করে উজু করিয়ে সালাত আদা করাবের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করুন এটা আমাদের জন্য মঙ্গলকর হবে কল্যাণজনক হবে দুনিয়া আখরাত এর বরকত আমরা পাবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের জন্য সেই তৌফিক দান করেন আল্লাহ আমিন এরপরে বাব সরুতি সালাহ সালাত সহি হওয়ার জন্যে সঠিক হওয়ার জন্যে কিছু শর্ত রয়েছে আমরা বলেছিলাম এই শর্ত ছয়টা শর্ত যা একটা আমরা আগে আলোচনা করে এসেছি সময় হয়ে যাওয়া আজান আমরা বলেছিলাম যে সালাদ সহি হওয়ার জন্যে ছয়টা শর্ত রয়েছে আমরা সংক্ষিপ্ত আপনার কাছে গুনে দিই বর্ণনা করি আপনারা পরে বিস্তারিত জানবেন এক নম্বর শর্ত হলো যিনি সালাত আদায় করবেন তার শরীর তার কাপড় এবং জাই নামাজ যেখানে সালাত আদা করবেন সেটা যেন পবিত্র হয় এখানে যদি কোনো অপবিত্র বস্তু থাকে তা দূর করে দেওয়া দুই নম্বর শর্ত হলো অপবিত্র থাকলে পবিত্রতা অর্জন করা যেটা ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি যদি বড় অপবিত্র হয় বড় নাপাকি হয় তাহলে গোসলের মাধ্যমে আর যদি ছোট নাপাকি হয় তাহলে উজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা তিন নম্বর শর্ত হলো তার আওরত লজ্জাস্থান আবৃত করা পুরুষের ক্ষেত্রে নাভি থেকে হাঁটু এবং দুই কার ঢাকলেই যথেষ্ট আর মহিলাদের ক্ষেত্রে এই কবজি থেকে দুই হাত আর মুখমণ্ডল ছাড়া বাকি সম্পূর্ণ তাকে ঢাকতে হবে নামাজি হওয়ার জন্যে তবে যদি বেগানা পুরুষ পরপুরুষের সামনে হয় তখন তার মুখও ঢেকে নিতে হবে হাতও ঢেকে নিতে হবে এ হলো তিন নম্বর শর্ত চার নম্বর শর্ত হল সময় হওয়া অর্থাৎ সময়ের আগে আপনার সালাত আদায় করলে সেই সলাৎ হবে না তবে যাদের জন্যে দুই অক্তের সলাদ একাত্রে পড়া আদায় করা যায় তাদের ব্যাপারটা ভিন্ন হবে এই হলো চার নম্বর শর্ত তাহলে সময়ের প্রবেশ না হওয়ার আগে কেউ যদি সলাৎ আদায় করে তার সলাদ সহি হবে না পাঁচ নম্বর শর্ত কেবলামুখী হওয়া ফরজ নামাজের জন্যে কেবলামুখী হয়ে সলাৎ আদায় করা শর্ত যদি কাবা ঘরের আশপাশ দিয়ে থাকেন কেউ হজ করতে গিয়ে বা উমরা করতে গিয়ে বা মক্কার লোক হয় তাহলে তখন সরাসরি কেবলাকে সামনে করতে হবে আর যারা দূর দূরান্তে থাকবে অনেক দূরে থাকবে তাদের শুধু দিক হলেই হয়ে যাবে অর্থাৎ যারা পশ্চিমে আছেন কেবলা যদি পূর্বে হয় তাহলে পূর্বের দিক হলেই হয়ে যাবে মোট কথা কাবাকে যে যেদিক থেকে থাকুন না কেন সেই দিক থেকে ওই দিকটা অবলম্বন করলে হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কাবা বরাবরই দাঁড়াতে হবে এমনটা শর্ত নয় নিকটে থাকলে সরাসরি কাবাঘর সামনে আর দূরে থাকলে কোন দিকে আপনার কেবলা পশ্চিমে না দক্ষিণে না উত্তরে না পূর্বে শুধু দিক হয়ে দাঁড়ালেই হয়ে যাবে আপনাকে একেবারে হান্ড্রেড পারসেন্ট একেবারে কেবলা বরাবর হতে হবে এমন শর্ত নয় ছয় নম্বর শর্ত হলো নিয়ত করা নিয়ত অবশ্যই করতে হবে তবে এক্ষেত্রে আপনাদের বলবো অবশ্যই নিয়ত পড়তে হবে না কারণ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিয়ত করেছেন করতে বলেছেন নিয়ত পড়তে বলেন নাই নিয়ত অন্তর দিয়ে হয় আর অন্তর কোনোদিন পড়ে না অন্তর করে এজন্যে নিয়ত পড়ার ক্ষেত্রে কোনো সহি দলিল আমাদের কাছে নেই বরং মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাই তিনি মিরকাতের মধ্যে মিসকাতের সারাহার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ নবী আলাহি তিরিশ হাজার অক্ত সালাদ তিনি আদায় করেছেন চার দিবদ্দশায় ফরজ হওয়ার পরে কোনো এক অক্ত সালাতে তিনি নিয়ত পড়েন নাই বরং নিয়ত করেছেন এই জন্য নিয়ত পড়ার যে বিষয়টা আমাদের কাছে খুব ব্যাপকভাবে পরিচিত এবং নিয়তের বিভিন্ন বই কিতাব পাওয়া যায় এই সালাতের এই নিয়ম ওই সালাতের এই নিয়ত এগুলি আল্লাহর নবী আলি সালাম থেকে আমাদের জন্য সাব্যস্ত নয় এই আমরা নিয়ত করব তবে নিয়ত পড়ব না এটাই হবে আমাদের সিদ্ধান্ত আর এটাই হবে রাসুল্লাহ সাল্লা সাল্লামের আমল সালাতের শর্তর অধ্যায়ে ইমাম ইবনু হাজার আসকার রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন আন আলী ইবনে তলকিন রাজি আল্লাহ তালা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم إذا إذا فسى أحدكم في الصلاة ফালিয়ানসারিফ ওয়ালিয়াতাওয়াজ্জা ওয়াল রাহুল তলক থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন যখন কেউ সালাতের মাঝে তার পায়খানা রাস্তা দিয়ে হাওয়া বের হয় অর্থাৎ তার বায়ু নিঃসৃত হয় তখন যেন সে সালাদ থেকে বের হয়ে গিয়ে উজু করে এসে আবার নতুন করে সালাদ আদায় করে হাদিসটি ইমাম এ পাঁচজনে বর্ণনা করেছেন ইবনে হেব্বান সহি বলেছেন মনে রাখতে হবে যে এই হাদিসে আল্লাহ নবী আলিসালাম আমাদেরকে যেটা বলছেন সেটা হলো যে যদি উজু নষ্ট হয়ে যায় সালাতরত অবস্থায় তাহলে সালাত আদায় করলে হবে না হাদিসটা বর্ণাদিক থেকে দুর্বল হলেও অর্থ ঠিক আছে কারণ উজু ভেঙে গেলে অবশ্যই তাকে উজু করে আবার নতুন করে সালাত আদা করতে হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে এরপরে জাহাদিস ওয়ান আয়সাত রাজি আল্লাহ তালা আনহা আনিন নবী সাল্লাহ আলিয়াল্লাম লা আকবরুল্লাহ সালাত হাদিন ইল্লা বি খেমারিন রাহুল খামসা ইল্লাসাই ও সাহবন খোজাইমা আয়সা রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন কোনো হায়েদ অর্থাৎ যেই নারী সাবালিকা হয়েছে কারণ একজন নারী বয়স প্রাপ্ত হয়েছে সাবালিকা হয়েছে তার জানার বেশ কিছু আলামত রয়েছে তার মধ্যে একটি আলামত হলো যদি তার মাসিক চলে শুরু হয় ঋতু শুরু হয়ে যায় তাহলে বুঝতে হবে মেয়েটি কি হয়েছে সাবালিকা হয়ে গেছে বড় হয়েছে এভাবে যদি তার লজ্জাস্থানের চতুর্পাশ দিয়ে যদি পশম গজায় সেটাও সে বালেক হয়েছে তার একটি আলামত এভাবে যদি এমন হয় যে তার পেটে বাচ্চা ধারণ করে ফেলেছে তাহলে বুঝতে হবে মেজ হয়েছে কি না বুঝতে পারে নাই কিন্তু পেটে বাচ্চা এসে তাহলে বুঝতে হবে সেটাও তার সাবালক হওয়ার একটি আলামত এছাড়া যদি এইগুলি আলামত না পাওয়া যায় তাহলে পনেরো বছর বয়স হয়ে গেলে বুঝতে হবে তার পূর্ণ বয়স হয়ে গেছে এখন শরীয়তের বিধিবিধান তার জন্য প্রযোজ্য তাকে আদা করতে হবে এই ক্ষেত্রে আল্লাহ নবী আলিসাল্লাম বলেন যে কোনো সাবালিকা নারী জন্যে সালাদ সই হবে না আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তার মাথা না ঢাকবে তাহলে এ দ্বারা আমরা বুঝতে পারলাম একজন নারীর সালাদ সই হওয়ার জন্য তার আওরত বা তার ঢাকার স্থান হলো কি মাথাও ঢাকতে হবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যদি কোনো ছোট মেয়েরা সালাতের প্রশিক্ষণ নিচ্ছে এখনো সাবালিকা হয় নাই বয়স তাদের পূর্ণ ম্যাচুয়েট হয় নাই এক্ষেত্রে তার এ ধরনের শর্ত আরোপ করা জরুরি নয় বরং তাকে প্রশিক্ষণ দিতে হবে ছোট থেকে শেখাতে হবে নারীদের সালাত আদায় করার জন্য কতটুক ঢাকতে হয় কতটুক আবৃত করতে হয় এটা আমাদেরকে মনে রাখতে হবে এই হাদিসটি সহি সনদে আমাদের কাছে সাব্যস্ত হয়েছে এরপরের যে হাদিস সেটি হলো ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন আন্না النبي صلى الله عليه وسلم قال له إن كان الثوب واسعا فالتحب به يعني في الصلاة ولمسلم فخالف بين طرفيه وإن كان ضيقا হত্তাজির বিহি মোত্তফাকুন আলাই জামির বিন আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল আনু থেকে বর্ণিত নবী সাল্লাম বলেন তোমার যদি একটা কাপড় বড় সরো হয় একটা বড় কাপড় চাদর ফাল তাহেববেহি সালা তা সালাতে ওই বড় চাদরটাকে তুমি কি করো গায়ের মধ্যে পেঁচিয়ে নাও এই একটা কি দিয়ে কাপড় দিয়ে তোমার সালাত আদায় করা তাহলে যাইজ হয়ে গেল বলে মুসলিমিন ফা খালিফ বাইনা তারফাই অর্থাৎ ডান দিকটা বাম কাঁধের উপরে আর বাম দিকটা ডান কাঁধের উপরে দিয়ে দাও যাতে করে সামনের দিকটা রুকু সেজদা করতে গিয়ে খুলে না যায় ওয়াইন কান আদায় এ কান ফাত্তা জেরবে আর যদি এমন হয় যে তোমার উপর এবং নিচ দুইটাকে ঢাকার মতো এত বড় চাদর নয় তাহলে এই অবস্থায় তুমি যে একটাই শুধু লুঙ্গির মতো হয় তাহলে তুমি নিচটাকে ঢেকে নাও তুমি এটাকে লুঙ্গি বানিয়ে নাও এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম বোখারি মুসলিমের হাদিস যে কাপড় একটা কাপড় দিয়ে সলাৎ আদায় করা জায়েজ রয়েছে কাপড়টা যদি ওপর এবং নিচ দুইটি যদি ঢেকে নেয় ভালো এক্ষেত্রে যদি একটাই কাপড় হয় লুঙ্গি শুধু উপরে উঠায় তাহলে নিচের সে আওরত প্রকাশ পেয়ে যাবে এক্ষেত্রে শুধুমাত্র তখন উপর না ঢেকে আপনার লজ্জে স্থাপিত করে নিচে সেটাকে লুঙ্গি বানাই দিয়ে খালি গায়েও সালাত আদা করলে সালাত হয়ে যাবে তবে আপনার কাপড় আছে তখন কিন্তু আপনাকে নাভি থেকে পুরুষের জন্য হাঁটু পর্যন্ত আর দুই কাঠ ঢাকা শর্ত এটা আমাদের মনে রাখতে হবে এখানে একটা জিনিস মনে আমাদের রাখতে হবে সেটা হলো এই অনেকে মনে করেন নারীদের ক্ষেত্রে যে সালাত আদা করার সময় ভিতরে কিছু একটা পড়তে হবে এমনটা শর্ত নয় কারণ বড় একটা চাদর বা ম্যাক্সি বা শাড়ি কাপড় পরে যদি সালাত আদায় করে তাহলে তার সদাত হয়ে যাবে মাথা ওড়না দিয়ে ঢেকে বা শাড়ি দিয়ে বা চাদর দিয়ে মোট কথা মনে রাখতে হবে যে বড় একটা কাপড়ের ভিতরে আবার আন্ডারওয়েল বা অন্য কিছু একটা পড়তে হবে এমন কোনো শর্ত হাদিসের আলোকে আমরা পাই না তাই যেটা হারিসে নেই এমন একটা অতিরিক্ত শর্ত চাপাই দাও আমাদের জন্য ঠিক হবে না এ কথাটা আমাদের মনে রাখতে হবে আর বোখারি মুসলিমের এই হাদিসটি আবহাওয়া থেকে বর্ণিত হয়েছে সেখানে আছে লাইসাল্লি আহাদ কমফি সৌবিল ওয়াহেদ এমন কেউ যেন তোমাদের একটি কাপড় পরে সালাত আদা না করে যার কিয়দংশ তার ঘাড়ের মধ্যে নেই তাহলে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে ঘাড়ের উপরে কাঁধের উপরে কাঁধ ঢাকা এর উপরে কিছু রাখা আমাদের জন্য শর্ত এই জন্য বলেছিলাম পুরুষের জন্য শর্ত হলো নাভি থেকে হাঁটু আর দুই কা ঢাকতে হবে তবে এই সালাতের আবৃত করা যে শর্ত এটাকে সর্বক্ষেত্রে এটাকে চালিয়ে দাও ঠিক হবে না কারণ অনেক সময় প্রিয়জনে কেউ যদি হাঁটুর উপরে কপড় উঠাতে চায় সেটা কিন্তু জাহেজ রয়েছে যেটা আল্লাহ নবী আলিয়াল্লাম নিজেই করেছেন স্থানে আমরা সেটাকে আলোচনা করব ইনশাআল্লাহ বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে যে পুরুষের ক্ষেত্রে তার দুই কাঁধ ঢাকা এবং যেটা হালসা আমরা এখন বর্ণনা করলাম আবহরের বোখারি মুসলিমের আর নিচের আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা এটাই হলো শর্ত অতিরিক্ত ঢেকে নেওয়া এটা হলো উত্তম কারণ আল্লাহ রব্বুল্লাহ আলম বলেন হুদু জিনাতাকুম কুল্লি মসজিদ যখন তোমরা সালাত আদায় করতে যাও তখন তোমরা পূর্ণ আকারে তোমরা জিনাত সুন্দর সেজে গুজে সালাতে যাও এই বলে শেষ করছি সুবহানাক আল্লাহ হামদিকা আল্লাহ ইলাহ ইলাইক আলা আজমাইন والسلام عليكم ورحمة الله وبركاته মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা এই রমজানে রমজান হলো রহমতের মাস সহরি ইফতার তারাবি লাইলাতুল কদর ইতাকাফ ঈদুল ফিতর এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন রমজান হোক আরো ফলপ্রসূ আরো বেশি পুরস্কারময় আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে প্রতিদিন সন্ধ্যা সাতটায় পর পুনঃ সম্প্রচার দুপুর আড়াইটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়